তাজকিয়াতুন নফুস মানুষের আত্মশুদ্ধি আত্মাকে শুদ্ধ করা পরিচ্ছন্ন করা এ বিষয়ে আলোচনা পেশ করছিলাম এই বিষয়টি এমন একটি বিষয় যেটাকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন তরিকা বিভিন্ন গুরু বিভিন্ন খানকা তৈরি হয়েছে আত্মশুদ্ধি করার জন্য কেউ মারেফাত কেউ তরিকা খ্রিস্টিয়া নকশাবন্দিয়া কাদেরিয়া মুজাদ্দিদিয়া আরো কত তরিকা এখন তৈরি হচ্ছে সকলের উদ্দেশ্য বা তাদের স্লোগান হচ্ছে আত্মশুদ্ধি এটাকে পুঞ্জি করেই এই সমস্ত বিভিন্ন ফেরকা বিভিন্ন দলের সৃষ্টি আত্মশুদ্ধি আসলে কি যেটাকে ওনারা নাম দিয়েছেন তাসাব্বুফ এই তাসাব্বুফ মূলত কোরআন হাদিসের কোনো পরিভাষা নয় একটা মন গড়া তৈরি করা কোরআন এবং হাদিসের পরিভাষা যেটা তা হল তৎকিয়া তৎকিয়াতুন নফুস আত্মাকে শুদ্ধ করা বিভিন্ন রকমের রোগ যেমন আমাদের শরীরে দেখা দেয় এটার জন্য ঔষধ রয়েছে ঠিক তেমনি ভাবে আমাদের আত্মার মধ্যেও বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হতে পারে সেই রোগগুলোকে কোরআন এবং হাদিসের থেকে চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য কোরআন হাদিস থেকে ঔষধ নির্ধারণ করা আছে কিন্তু বর্তমান সমাজে এই আত্মশুদ্ধির নামে যেভাবে খানকা ব্যবসা দরগা দুর্গা ব্যবসা পীর মুড়িদের ব্যবসা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলা হচ্ছে যে আত্মশুদ্ধির জন্য পীর ধরতে হবে দলিল কি ওনারা অনেক কিছু দলিল পেশ করেন কোরআনের আয়াত পেশ করেন যা শুনে মানুষেরা বিভ্রান্ত হয় যে কোরআনের আয়াতে যখন আছে কেউ আবার লিখেছেন পীরের কাছে মুড়ি ধাওয়া ফরজ চর্মনার পীরের বই মওয়ায়েদে সাহাবিয়া এর পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লেখা আছে পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ আত্মশিল্পীর লেখা আছে পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ চন্দ্রপাড়া পীরের বইতে দেখা আছে পীরের কাছে মরিদ হওয়া ফরজ ওনারা এগুলো পাইলেন কোথায় দলিল পেশ করেন কোরআনে আয়াত দিয়ে অবতাহু ইলাইহিল ওয়াসিলা এটা মুরিদদের মুখস্থ হতে আয়াতটা অন্য কোন আয়াত মুখস্থ না থাকলেও এই আয়াত সকলের মুখস্থ ওদের আপনি জিজ্ঞেস করেন না চর্মনায় মানে পীরের যে কোনো মুরিদকে যে পীরের কাছে মরিদ হওয়া ফরজ দেখেছে তোমাদের পীরের বইতে দলিল কি এই আয়াত মুখস্থ দিতে আপনাকে কোরআন শরীফে আছে এই পর্যন্ত পরে থেমে যায় আয়াত কিন্তু শেষ হয় নাই হে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য অশিলা করো অশিলা কি এই পীর দেখাই দিল আয়াত আমরা তারাস করবো অশিলার ব্যাখ্যা আল্লাহ রসুলের কাছ থেকে কাশ্মীরে মারবি কোরআন দেখেন এমনি কাশ্মীর দেখেন পরিষ্কার লেখা ওসিলার দুইটা অর্থ একটা হচ্ছে ওসিলা মানে মানজেলাতুল আন্দাল মানি যে কোনো রাজা বাচ্চার সবচেয়ে নিকট স্থানটাকে বলা হয় ওসিলা সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলমিনের সবচেয়ে নিকটের যে স্থান তার নাম ওসিলা এই জন্য আমরা আল্লাহ রসুলের জন্য দোয়া করি আদানের দোয়ায় আতি মোহাম্মদ আনিল ওসিলাতা ওয়াল ফদিলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ওসিলা দান করো এইখানে ওসিলা মানে কি বীরদরা মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একজন পীর দেন উনি পীর ধরতে পারেন আতি মোহাম্মদ আনিল অছিলা মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একজন অছিলা দাও পীর দাও অছিলা মানে পীর তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একজন পীর দাও যে পীর ধরে উনি আল্লাহ কাছে নাটক পাবেন এই অর্থ এটা নিশ্চয়ই না এটা ওনারাও করবেন না তাহলে কি অর্থ এখানে এখানে অছিলা মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমের দরবারে সবচেয়ে যে সম্মানিত স্থান সেই স্থানের নাম হচ্ছে ওসিলা আমরা আদানে দোয়া করি আতি মোহাম্মদানিল ওসিলাতা আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ওসিলা নামক যে স্থান এটা তাকে দান করুন ওসিলার এক অর্থ এটা আর এক অর্থ মা ইউতাওয়াক্কালু আল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন করা যায় যা দিয়ে সে সমস্ত আমলগুলোকে ওসিলা বলা হয় এমনি কাসির সিবির রেওয়ায়ত ওখানে এমনি আব্বাস তাতাদার থেকে তাফসির আছে পরিষ্কার এই অসিলার তর্জমা করেছেন বেতাহাতিহি সেই অসিলা হচ্ছে আল্লাহরে তাহাত করো এবং এমন আমল করো যে আমলের মাধ্যমে আল্লাহ তারা সন্তুষ্ট হন আল্লাহ খুশি হন সেই এবারত করো সেই এবারতের মা নামই হচ্ছে উসিলা এবারতের নাম হচ্ছে কি কিন্তু ওনারা উসিলা মানে এই ব্যাখ্যা ওনাদের তাফসিরে নাই ওনাদের তাফসিরে অক্তাবু ইলাই হলো একটু মেয়ে লোকে সুরে কান্না কানে ভাবে বলবে আর বাবারা ওসিলা ধরো সে ওসিলা হলো পীর ছাড়া কাউকে পাওয়া যাবে না হয়ে গেল কোরআনের তাহারিফ আর একটা অ্যাপ পেশ করেছি কোরআন শরীফের সুরা হুজরতের একটা অ্যাপ আছে এমনি ওনারা আয়াত পেশ করেন কোন উমার সদেন কোন তোমরা সৎ লোকদের সঙ্গী হও এই তো আল্লাহ তারা বলছেন কোন মা সদেন ওলামায়াম যারা আছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন পীরের মরিদ যারা আছেন আমি তাদেরকে বিশেষ করে বলবো আপনাদেরকে আয়াতে বিভ্রান্ত করছে কোরআন বলছে কোন তিন সবে তিনদের সঙ্গী হও আল্লাহ তারা সেই তিন কারা তা পরিচয় দেবেন না এটা আল্লাহর খানের খেলাফ আল্লাহ তারা বলবেন আমি বললাম সৎলোকের সঙ্গী হও আর সেই সৎলোক কারা তার পরিচয় আমি দিব না এটা হতে পারে আল্লাহ সুবহান এই কোরআনের ভিতরে যা কিছু বয়ান করেছেন এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা হিসাবে কাজ করে এক আয়াতে বলা হয়েছে সব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 দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ তারা বলছেন উলাইকা হুমুস সাদেকুন ওরাই হচ্ছে সেই সাবেকুন এখানে আরবি গ্রামার যারা জানেন তারা ভালো করে জানেন উলাইকা মারেফা আর সাবেকুন মারেফা মাঝখানে হুম তাকিদে জানা হয়েছে তার মানে কয়েকটা তাকিদ দিয়ে আল্লাহ তারা বলেছেন উলাইকা হুমুস সাদেকুন এরাই হচ্ছে সাবেকুন এরাই হচ্ছে সেই সৎ লোক এরাই হচ্ছে সেই ন্যাক লোক যাদের সঙ্গী তোমাদেরকে হওয়ার জন্য বলা হয়েছে কোরআনে স্পষ্ট আয়াত তাহলে এখন কোন কারা এটা কি আমার ব্যাখ্যা না কোন ব্যাখ্যা যদি কারো সন্দেহ হয় আপনি আপনার ঘরের কোরআন শেখ দিয়ে খুলুন আপনার ঘরের এটা বইতেই খুলুন জসিমুদ্দিন রহমানি কি বললেন এই ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই আপনার ব্যাখ্যা আপনি দেখুন এর পরেও যদি কোরআনের আয়াত আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার জন্য আমাদের কিছুই করণ নাই কারণ আপনি পীরের মুড়ি যেমন ভাবে হয়েছেন গাঁদা খেয়ে যেমন নেশা হয় এই লোকগুলো নেশার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আপনাকে কারণ কোরআন আপনার কাছে মূল্যহীন হাদিস মূল্যহীন আপনাকে কোরআন বলে আপনি কোরআন পীর শব্দ দিকে না সেদিকে নিয়ে যাচ্ছেন কোরআন এক আপনি তাহারিফ করছেন বিভ্রান্ত করছেন মানুষকে এর চেয়ে আর স্পষ্ট কি থাকবে আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি মুমিন ওই লোকেরা যারা আল্লাহ প্রতি ইমান এনেছে আল্লাহ রাসুলের প্রতি ইমান এনেছে তোমরা লামিয়ার তাবু অতবার কোন রকম রাইব কোন রকম সন্দেহ সংশয় দ্বিধা দ্বন্দ্ব তাদের মনের মধ্যে নেই তারা কোরআন এবং সুন্নার যা তারা সম্পূর্ণভাবে মেনে নেয় অতপর তারা দান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে ওরাই হচ্ছে সদেকুন ওরাই কি এইটা হচ্ছে তোমরা সৎ লোকদের সদেকুনদের সঙ্গী হও খানকায় যে সমস্ত পীর আছেন তারা কি জেহাদের জন্য রাজি আছেন জেহাদ তারা নিয়ে গেছে নকশের দিকে আল্লাহ নবী সাল্লাম সাতাইশটা যুদ্ধে জেহাদ করেছে অংশগ্রহণ করেছেন আল্লাহ নবীর মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে বাড়ি পাওয়া যাচ্ছে লোহার পোশাক পাওয়া যাচ্ছে যেই নবী গোটা জীবন যুদ্ধ করেছেন ঘোষণা করেছেন আনা নবীল মালহামা আমার হাদিস তৈরি করেছে ওই কেতাবে আছে কেতাবে তো আছেই কেতাবে না থাকলে তৈরি করলো কি করে কিন্তু কোন সহি হাদিস কিনা আল্লাহ নবী মিথ্যা হাদিস তৈরি করেছে আগের থেকে খ্রিস্টানে হদির চক্রান্ত যারা বড় তারার করে কাজ করেছে সেই লোকগুলো একটা হাদিস তৈরি করেছে রাজা নামিনাল জাহাদিল আকবর জাহাদিল আকবর আল্লাহ নবী নাকি বলেছেন কোন এক যুদ্ধের থেকে বেড়ে কোন এক যুদ্ধ কোন যুদ্ধ এটা এটা কি ছোট কালের সেই চাঁদনি রাতে শুধু সেই গল্প করা একদিন ছিল রাজা একদিন ছিল রানী কোন যুদ্ধ পরিষ্কার করে বলো আল্লাহ নবী কথা বলেন নাই তো যুদ্ধের থেকে ফিরে এসে বলেছেন আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধে প্রত্যাবর্তন করেছি মানে অস্ত্রের যুদ্ধ ছোট যুদ্ধ আর নফতের যুদ্ধ বড় যুদ্ধ ওনারা নফত যুদ্ধ করেন এই জন্য জিকির করার নাম হচ্ছে মুজাহিদ কবি দেখা বাংলাদেশে সারা বাংলাদেশ শরীর আছে মুজাহিদ কমিটি কিসের জাহাজ করো কার সাথে জাহাজ করো তুমি আল্লাহ নবীর জাহাজকে বিভ্রান্ত করা হচ্ছে নফসের জেহাদ হ্যাঁ নফসের জেহাদের কথা হাদিসে চাপ আমি অস্বীকার করছি না সেটা ওই জেহাদে যাওয়ার জন্য কারণ ওই জেহাদে যাওয়ার জন্য বাধা আছে মনের ভিতরে ওইটা মোকাবেলা করে জেহাদে যেতে হয় আর নামে এইভাবে কোরআন এবং হাদিসকে তাহারিফ করে বিকৃত করে এহুদি খ্রিস্টান আর যেভাবে করেছিল সেই কাজ করা হচ্ছে কোরআনুল করিম খুলে খুলে বয়ান করেছে এই শিরিক বেদাত এইগুলো হচ্ছে আত্মার রোগ এইগুলো কি আত্মার রোগ এইগুলোর থেকে তার ক্রিয়ার কথা আছে আত্মাকে শুদ্ধ করা পরিচ্ছন্ন করা আত্মার রোগগুলো কি কি আমি অনেকগুলো কোরআন আমি তালাশ করে করে অনেকগুলো রোগ আমি খুঁজে বের করেছি আমার জানা মতে যেগুলো এর চেয়ে আরো বেশি থাকতে পারে এক নাম্বার রোগ আত্মার মধ্যে যেটা ঢুকে সেরে কি ঢুকে সিরিক কথার সিরিক কাজের সিরিক আমলের সিরিক আকিদার সিরিক এটা এক নম্বর রোগ এই সিরিক দুই রকমের একটা হচ্ছে গরিবদের সিরিক আর একটা ভিআইপি সিরিক গরিবদের সিরিক হচ্ছে কি গরিবদের সিরিক হচ্ছে ওই যে পিড়ির কাছে যায় পীর সাত তার লাগে পাওয়া যাবে না এগুলো বেশিরভাগ গরিবরা করে বেশিরভাগ অশিক্ষিত লোকেরা করে আর কিছু আছে শিক্ষিত নামের কলঙ্ক সেই লোকগুলো ওখানকে বোকা সাথে এই গরিবরা গিয়ে মাজারে চিন্তা করে গরিবরা গিয়ে মাজার করে প্রার্থনা করে এই গরিবরা মনে করে যে পীর সপ্তাহ আল্লাহকে পাওয়াই যাবে না এগুলো শিরিক যেখানে আল্লাহ তোমার তারা পরিষ্কার বলেছেন আমাকে ডাক আমি তোমার ডাকে সারা দিব আল্লাহ তারা বলছেন তোমরা বলো এভাবে ইয়া কানা আমুদু বা ইয়া কানা তাইন আমি তোমার এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই সরাসরি বলা হচ্ছে বিশ্বাসরা বলেন যে না অতিরা দরকার তাদের আল্লাহকে পাইবে না এটা কি খ্রিস্টান ধর্ম খ্রিস্টানের পোপরা শিখায় আল্লাহকে সরাসরি পাওয়া যায় না খ্রিস্টানদের ভোগ দাও এরপরে উনি আল্লাহ বলে পৌঁছাই দিবেন মুসলিম জাতি এই সিরিজ থেকে মুক্ত হবে এক নাম্বার রোগ আত্মার রোগ ভিআইপি শিরিক কি ভিআইপি শিরিক হচ্ছে শিক্ষিত লোকদের শিরিক ধনী লোকদের শিরিক এবং রাজনীতিবিদদের শিরিক তাদের শিরিক হল সার্বভৌমত্বের অংশীদার হচ্ছে জনগণ ক্ষমতার মালিক জনগণ উচ্চ জনগণ তাদের শিরিক হচ্ছে আল্লাহর আইন এ যুগে চলে না আল্লাহর আইন বাতিল করে যেগুলো চলে সেগুলো মানব যেগুলো চলে সেগুলো বাতিল করব আইন তৈরি করা একটি কার এখন যদি কোনো ব্যক্তি আইন তৈরি করে বিশেষ করে আল্লাহ তালার যেখানে আইন আছে যে সব জায়গায় আল্লাহর আইন নাই অথবা যেগুলো সাংঘর্ষিক না সেই আইন তৈরি করার আমি নিষেধ করি না যেমন কারেন্টের বিল কি হবে ইউনিট প্রতি মোবাইলের বিল কি হবে ইউনিট প্রতি এগুলো আপনি তৈরি করতে পারেন আপনার ঘর ভাড়া কত দিবেন এই জন্য আপনি আইন তৈরি করতে পারেন কিন্তু আল্লাহ তাআলা যেইখানে আইন বিধান দিয়েছেন সেই আইন যদি কোনো ব্যক্তি পরিবর্তন করে বাতিল করে এবং তার বিকল্প আইন তৈরি করে সেই কার জায়গায় বসেছে আল্লাহ রাতুল সাল্লাম একবার পরে আয়াত তেলাওয়াত করছিলেন কোরআন বলছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহি ওরা মানে ইহুদি খ্রিস্টানরা তাদের সন্ন্যাসীদেরকে এবং তাদের রাজনৈতিক নেতাদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল রব বানিয়ে নিয়েছে আদি এমনি হাতেন হাতেন তাই ঐতিহাসিক যে বিখ্যাত দানবীর সে হাতেন তাইয়ের পুত্র আদি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর রসুলের দরবারে সেই আয়াত শুনলেন উনি প্রশ্ন করেছেন তিরমিজি হাদিস সিয়াসত্তা ছয় কেতাবের এক কিতাব তিরমিজি শরীফ তার মধ্যে ঘটনা আছে উনি আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহি আমরা তো আমাদের আলেমদেরকে আমাদের শাসকদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাই নাই এটা কোরআন কি বলল আল্লাহ রসুল সাল্লাম বললেন ওই লোকেরা তোমাদেরকে যেটা হালাল বলে ওটা তোমরা হালাল হিসেবে মেনে নিচ্ছ কিনা ওই লোকেরা যেটা তোমাকে হারাম বলে অবৈধ বলে অবৈধ হিসেবে তোমরা তা মেনে নিচ্ছ কিনা বলে হ্যাঁ তা তো মেনে নিচ্ছি যদিও আল্লাহ রব্বুল আলমিন তার ব্যতিক্রম বলেছেন হ্যাঁ তা হয় বল তাহলে এটাই হচ্ছে আল্লাহর পরিবর্তে এদেরকে রব বানিয়ে নেওয়া স্পষ্ট হাদিস এই হাদিস অনুযায়ী আপনি নিজেকে চিন্তা করেন আল্লাহ তার আইন দিয়েছেন জেনার বিচার হারাম আপনার জাতি আপনার সমাজ বলল জেনার বিচারের লাইসেন্স থাকলে হারাল বৈধ আল্লাহর হারাম কৃত জিনিসকে হারাল ঘোষণা করলো আল্লাহ সুবাহ তার আইন দিয়েছেন মদ হারাপ মূর্তি বানানো হারাপ জেনাবিটার হারাপ আপনার জাতি বলল মদের লাইসেন্স থাকলে বৈধ মূর্তি তৈরি করা এটা জাতীয় সংস্কৃতির অংশ জাতীয় চেতনার অংশ আল্লাহ সুবহান সুদ সম্পর্কে বলেছে এটা হারাপ আমার জাতি বলল সুদবিহীন ব্যাংক চলতেই পারে না ও আমার জাতি মেরে আয়াত পরিষ্কার বলেছেন আল্লাহর হারাম কৃত বস্তুকে যারা হারাল বানায় হারাম বস্তুকে হারাম বানায় তারা আল্লাহর পরিবর্তে রবের আসনে বসে গেল যারা তাদেরকে মানে তাদের আল্লাহ রব না তাদের রব হচ্ছে মানুষগুলো সেই হিসেবে আমাদের রব কারা আমাদের জাতির আল্লাহ কারা এই জাতি লাই লাই চাল্লাহ পড়ে আবার আল্লাহর পরিবর্তে অন্য রব তারা তৈরি করে তাদের অনুসরণ করে এটা হচ্ছে গিয়ে বিশ্রী কারণ এটা তারা বুঝে না গ্রামের লোকজন তারা তো খালি ভোট দেয় মনে করে কি একটা ভোট দিলে রাস্তাঘাট করে দিবে কিন্তু যারা জানে তারা তো জানে এই ভোট দেওয়ার মানে হচ্ছে এমপি তৈরি হচ্ছে এই এমপি গিয়ে সংসদ আইন তৈরি করবে আল্লাহ আইন বাতিল করবে তুমি বুঝে শুনে যদি এই সমস্ত কাজ করে থাকো তুমি কি করছো ভালো করে বুঝে দেখো আল্লাহর পরিবর্তে আল্লাহ বানাচ্ছ আল্লাহর পরিবর্তে রব বানাচ্ছ আর সেই লোকগুলো ওখানে যে সার্বভৌমত্বের দাবি করে তারপরে কমান্ডে আইন তৈরি করে আল্লাহ সুবাহ মানুষের জন্য আইন দিয়েছেন কোরআন পরিষ্কার বলছে লিকুল্লিং জাহানা মিনকুম সেরাতা ওমিন হাজা আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট শরিয়াত এবং নির্দিষ্ট পন্থা শরিয়াত এবং পন্থা জীবিকা নির্বাহের পন্থা জীবনযাপনের পন্থা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি যদি আল্লাহ তারা ইচ্ছে করতেন তোমাদের সকলকে এক জাতিতে পরিণত করতে পারতেন ঘাট করে তোমাদেরকে চিন্তা করাতে পারতেন কিন্তু আল্লাহ তারা তা করবেন না আল্লাহ তারা তোমাদের পরীক্ষা করছেন আল্লাহ তারা তোমাদের যা দিয়েছেন তোমাদের জ্ঞান তোমাদের সম্পদ তোমাদের সন্তান সবগুলোকে তোমরা কোন পথে ব্যয় করছো সেজন্য আল্লাহ তোমার হুয়া তারা তোমাদের পরীক্ষা করছেন সেই জন্য তোমাদেরকে ঘাট ধরে সকলকে মসজিদে আনেন না চিন্তা করান আর মর্যাদা সম্পর্কে আল্লাহ ইচ্ছে করলে যারা আজকে শুক্রবার মসজিদে আসে নাই ঘাট ধরে সব মসজিদে আসতে পারতেন না নইলে শুয়ে আছে পিঠটাকে তত্ত্বা বানাতে পারেন না বানায় তো দেখেন না তারা যে শুয়ে থাকে একটু কিছু লাগে না একটু ঘুরে দিলেই হয় আল্লাহ তারা সেটাই বলছেন অনাহসা ওসা আল্লাহ যদি আল্লাহ তারা ইচ্ছে করেন তোমাদের সকলকে এক উম্মা এক জাতি বানাতে পারেন কিন্তু আল্লাহ এটা করবেন না কারণ পরীক্ষার হল এটা পরীক্ষার হলে ছেলে যা লেখে ভুল লেখুক ঠিক লেখুক লেখতে দাও কিছুক্ষণ পর কাগজ চায় তার কাগজ লাগবে তাই নাও বলা হয় না তুই তো ভুল লেখছো আরো ভুল লিখবি বরং তাকে আরো ভুল লেখার জন্য কাগজ সরবরাহ করা হচ্ছে গাড়ি এতে কোনো আনন্দের কিছু নেই আল্লাহ সুবহান হুয়া তার এটা সুরা মায়দার পাঁচ নম্বর সুরা আটচল্লিশ বেড়াতে বলেছেন এরপর আল্লাহ তারা বলছেন কিতাব আমি তোমাদের কাছে কিতাব দিয়েছি সত্য সহ কেন এই কিতাব দিয়ে তোমরা মানুষ পড়লে খতম করাইবা এই কিতাব দিয়ে মানুষ মরলে খতম দিবা গত শুক্রবার আমি তাফসির করছিলাম তাফসিরে পরে এক মুরব্বী বললেন হুজুর আমার আমার সত্তর বছর বয়স এই পর্যন্ত শুনি নাই তিনি প্রশ্ন করেছিলেন একজন লোক মারা গেল তার ঋণ আছে ঋণ পরিশোধ করবে না তার নামে খাওয়ন দেবে এক লাখ টাকা খরচ করে খাওয়ন দিয়েছে আর তার ঋণ পরিশোধ করে নাই আমি বললাম ঋণ পরিশোধ করা ফরজ আর মৃত্যু ব্যক্তির নামে তিন দিন পরে মিলাদ দেওয়া পয়সা দিনের খতম করানো চল্লিশা করানো এগুলো ফরজ নাওয়াজি না সুন্নাত না মুস্তাহাব না বেদাহাব উনি বলে আমি জীবনেও শুনি নাই আমি কোরআন খোলো তাফসিরে মাহরুল কোরআন পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা সৌদি সংস্করণ যেটা মদিনার থেকে যারা চেপেছে আর ফাউন্ডেশন থেকে যারা ওটা দেখে নেবেন সুরায় বাকারার একচল্লিশ নম্বর আর তাপসিরে পরিষ্কার বলা হয়েছে মৃত্যু ব্যক্তির ইশারে সাহাবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানো দোয়া পড়ানো অধিক পড়ানো সম্পূর্ণ হারা এসে আরাম করে হারাম এই পয়সা খাচ্ছে না মৌলবীরা আমি সব ওলামাদের কথা বলছি এখানে অনেক ওলামা এখানে তাদের সম্মান করে বলছি ওলামাকে দুই ভাগ ভাগ করা হয়েছে হাদিসে আল্লাহর রসুল সালাতে মেসকাল আমার সামনে খোলা আছে এই কিতাবে কিতাবুল এলেমের শেষ হাদিস শেষে দুইটা হাদিস আগে আল্লাহর রসুল সালাম তাহাবিদকে বলেছেন তাহাবিল্লাহ তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুর নামক জাহান নামে থেকে পানা চাও সাহাবা একরাম বলেন ইয়ার জুব্বুল হুজুর কি জিনিস বললেন দিনটি জাহান জাহান্নাম এটা হচ্ছে জাহান নামের একটা গর্ত এটা আব্বাদুমিন হো জাহান নাম কুল্লাই আমার যেই জাহান নাম থেকে অন্যান্য জাহান নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে চারশো বার পানা চায় সাহাবা একরাম বলছেন ইয়ার আসলে আমাইয়া হা সেই ভয়াবহ জাহান নামে কারা প্রবেশ করবে আবু জাহেল আবু লাহাব ফেরাউন হামান নমরুদ শৈতান না কেউ না আল্লাহ হাবিব ফরমান হাদিস আমার সামনে আছে কারো মনে দেখে দেবেন আল কুর্রাউল মুরাউন আবি আমালিহিম ওই সমস্ত ওলামায়ে کرام যারা আমল করে লোকদেরকে দেখাবার জন্য লোকদেরকে খুশি করার জন্য মানুষকে খুশি করার জন্য আজকে মনে করতে হবে অনেক আছে যে একটু বড় লোক মরলে দোয়াটা খুব ভালো করে করে কি জন্য একটার বেহেস্তে পৌঁছে দিয়ে আসে পয়সা বেশি পাওয়া যাবে ফতুয়ায় সানি ওপর মুফতি মার মারফুকা খুলে দেখুন পরিষ্কার হারাম লেখা আছে মৃত ব্যক্তির হিসাবে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে দোয়া পড়াই পয়সা নেওয়া অমি অপরায় পয়সা নেওয়া খতমে তাহালির খতমে দশবি দুর্দে হাজারে দুর্দে নারিয়া কত কিছু বলানো হয় কোরআন খতমা হারাম সম্পূর্ণ আমি বলছিলাম আল্লাহ তারা বলছেন কোরআন নাজিল করেছে কি জন্য খতম করাবার জন্য না তা বলেন নাই বলেন কি শোনেন আপনারা আবার কেউ মনে করতে তাবিজ দেখার জন্য তাদের আল্লাহ রসুল জীবনও লেখেন নাই রসুল লেখতেই জানতেন না প্লেট খারাপ হলো কে বুঝে ধরছে এটা তাবিজ লাগবে এই সমস্ত চক্রান্ত আল্লাহ সুবাহ কোরআন কেন নাজিল করে তারা আল্লাহকে জিজ্ঞেস করো কোরআনকে জিজ্ঞেস করো সৌরায় নিফা চার নাম্বার সৌরা একশো পাঁচ নাম্বারটা বলছেন আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি হক এবং সত্য সহকারে কেন যাতে আপনি মানুষের মধ্যে তাহকুমা বিচার ফেসলা করতে পারেন সে অনুসারে যা আল্লাহ আপনাকে জানিয়েছেন বিমা আরাক আল্লাহ আল্লাহ তারা আপনাকে ওহির মাধ্যমে কোরআনের মাধ্যমে যে বিধান দিয়েছেন যে হুকুম দিয়েছেন সেই হুকুম অনুযায়ী সেই বিধান অনুযায়ী আল্লাহ ওহি অনুযায়ী আপনি বিচার ফেসলা করতে পারেন আমি সেজন্য কোরআন নাজির করেছি সুহান আল্লাহ হামদিহি কোরআন কি জন্য অবতরণ করেছেন আর কোরআনকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে কোরআনকে এসেছিল এই তাবিজ দেখার জন্য কোরআনকে এসেছিল মুদার খাওয়ার জন্য কোরআন স্পষ্ট বলছে লিতাহকুমা বাইনান নাসে বিমা আওয়াকাল্লাহু আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন যে কিতাব দান করেছেন যে ওয়াহি দান করেছেন তার মাধ্যমে আপনি মানুষের বিচার ফয়সলা করবেন আপনাকে সেজন্য কোরআন দেওয়া হয়েছে আপনি বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষে বিতর্ককারী হবেন না যারা বিশ্বাস ভঙ্গ করেছে কোরআনকে মেনে নিয়ে তারপরে যারা অমান্য করেছে আপনি তাদের পক্ষে যাবেন না খবরদার ওলামায় গ্রামদেরকে বলছি আপনারা খবরদার এখানে যে সমস্ত মাদ্রাসার ছেলেরা আছেন আলহামদুলিল্লাহ তারা তো হক মনে করে বলে এখানে আসে কাজে আপনারা আবার এদেরকে আমি এই জন্য বলেছি ওলামা দুই ভাগ এক হচ্ছে ওই আলেম যাদের থেকে জাহান নামরা পানা চায় সেই জাহান নাম ভয়াবহ জাহান নামে যাবে আর একদিক ওলামা একরামদের মর্যাদা আছে আপনারা তার ধারে কাছেও যেতে পারবেন না হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন সাধারণ আবেদের তুলনায় একজন আলমের মর্যাদা আমার মর্যাদা যেমন তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তির উপরে একজন ওলামা আলেমের মর্যাদা একজন সাধারণ আরব যত বড় এবারত করতে আসছে ওই রকম বেশি কাজে ওলামাদের মর্যাদা আবার ছোট রাখতে থাকবেন না আল্লাহ রসুলের কথা বলে গেছেন আল ওলামা ওয়ারাফুল আম্বিয়া ওলামা একরাম হচ্ছে নবীদের ওয়ারিস ফাইনাল আম্বিয়া লামি ওয়ারিসু আর ওয়ারা দেরহামা নবীরা দিন দিনার দেরহাম টাকা পয়সা রেখে যান না ওয়াইন্নামা ওয়ারাফুল ইলমা তারা এলেম রেখে যান কামান আখাজাহু আখাজা বিহাজ্জিন ওয়াফির যে ব্যক্তি নবীদের এলেম রেখে গ্রহণ করলো সে ব্যক্তি নবীদের ওয়ারিস থেকে সূত্রে দেখা দেওয়া সম্পত্তির বড় একটা অংশ দখল করেছে এই জন্য ওলামা একরামদের মর্যাদা মাদ্রাসার তালেবেনদের মর্যাদা অনেক উপরে কিন্তু শর্ত হচ্ছে এই কোরআন বিক্রি করে খাওয়ার জন্য না যারা কোরআনকে শিখে কোরআন দিয়ে এই দেশ পরিচালনা করার জন্য কোরআন দিয়ে সারা পৃথিবী পরিচালনা করার জন্য না আছে মানুষের মধ্যে বিচার ফেসলা এই কোরআন দিয়ে হবে এই উদ্দেশ্যে যারা কোরআন শিখে তাদের মধ্যে এত বেশি সুরায় মায়দা সুরায় নিশা একশো পনেরো নম্বর পরিষ্কার হয়ে গেল কোরআন কেন এসেছে খতম করার জন্য আজকে থেকে আজিরা পরিষ্কার করে ফেলেন তাবিজ দেখার জন্য আমি বারবার বলছি আয়াত সুরায় নেশা এর একশো পাঁচ নম্বর আয়াত একশো এটা ইনশাল্লাহ নামাজ মধ্যে দেওয়া হবে আপনাদের দেওয়া হবে যারা যারা থাকবেন সকলকে কবি দেওয়া হবে কবি নিয়ে যাবেন যাতে মনে রাখতে পারেন এরপরে এই বক্তব্য ইন্টারনেটে পাওয়া যায় ঠিকানা দেওয়া সেখানে ইন্টারনেট থেকে আপনার কারেকশন নিতে পারেন এরপরে কেউ চ্যালেঞ্জ করলে আমি এখানে আছি আমি তো পালাচ্ছি না কোরআন বলছে আরো আয়াত দেখেন এরপরে সুরায় বাকারার দুইশো তেরো নম্বর আয়াত এখানে বলছেন কান الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين منذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه এখানে আল্লাহ তারা বলছেন সমস্ত মানুষ এক জাতি ছিল অতবার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন মুবাশশিরিনা মুনজিরিনা জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নাম থেকে সাবধান করার জন্য ওয়া আনজালা মাহুমুল কিতাব বিল কিতাবকে এবং নবীদেরকে রসুলদের আল্লাহ রাব্বুল আলমীর কিতাব দিয়েছেন সত্য সহকারে লিয়াহ তুমা বাইনার নাথ কেন নবীরা তাবিজ দেখবে জন্য নবীরা খতম করে মুদ্রা দমনের জন্য আল্লাহ তারা বলছেন না লিয়াহ তুমা বাইনার না আছে যাতে করে তারা কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে আসমানি কেতার মাধ্যমে তারা মানুষের মধ্যে যে সমস্ত বিবাদ এবং যে সমস্ত ঝগড়া ফাসাদ হয় তার বিচার করতে পারে সেজন্য দান করেছে কোরআন এই আয়াত সুরা বাকারা দুইশো তেরো নম্বর আয়াত এরপরে আল্লাহ সুবাহান তারা বলছেন যে সমস্ত লোক আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয় কিন্তু তারা বিচার ফয়তলার ক্ষেত্রে এখানে আসে না খালি মরলেই আসে এদের সম্পর্কে বলছেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم موردون আপনি কি তাদের দেখেননি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল কিতাব যাদের কিতাব দেওয়া হয়েছিল কোরআন দেওয়া হয়েছে কিতাব দেওয়া হয়েছে তারপরে বলা হলো তাদেরকে আহ্বান করা হলো আসো এই কিতাবুল্লাহর মাধ্যমে আমাদের আদালত চলবে আমাদের বিচারাচার চলবে সমাজ চলবে দেশ চলবে তারপরে করলো কি সুম্মাই তাইয়াতাওয়াল্লা ফারিকুম এদের একটা অংশ এর থেকে গরদান ফিরিয়ে নিল মুখ ফিরিয়ে নিল মরে দুন তারা এর থেকে বিমুখ হয়েছে আল্লাহ বলতে এরাই হচ্ছে অমান্যকারী সুরা আল ইমরান তিন নাম্বার সুরা তেইশ নাম্বার আয়াত এখানে পরিষ্কার হয়ে গেল যে একদল মানুষ যাদেরকে আহ্বান করা হয় কেতাবের দিকে আসো তারা কেতাবের দিকে না এসে তারা বরং গরদান ফিরে যায় তারপর একদিকে চলে যায় আল্লাহ সুবাহ তারা এই জন্য বলেছেন কোরআনের পরিষ্কার আয়াত চুয়ান্ন নম্বর আয়াত এখানে বলছেন আলা লাহুল খলকুয়াল আমরু সৃষ্টি তার আইন চলবে তার সৃষ্টিদার আইন চলবে তার আর কারো আইন দেওয়ার অধিকার নাই আর কারো আইন দিয়ে ফেসলা হওয়ার অধিকারই নাই আমি সব কোনো আয়াত করছি যদি কারো কোনো দ্বিমত তাই আল্লাহর সঙ্গে বুঝবেন আমি শুধুমাত্র নকল করছি রেডি করছি পরে আরো আয়াত আল্লাহ রব্বুল আলমিন যা ইচ্ছে করেন তিনি তাই হুকুম জারি করেন বিধান দেওয়ার মালিক এখতিয়ার তিনি রাখেন কাজে তার উপরে কারা আপত্তি করে এখতিয়ার নেই তিনি কেন বিধান দিলেন কেন এই বিধান করলেন কেন এই হুকুম জারি করলেন এই সমস্ত প্রশ্ন যারা করবে আল্লাহ তারা তাদের সম্পর্কে সামনে হুকুম দিচ্ছেন একটু পরে আসতে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আল্লাহর হুকুম পরিবর্তন করার অধিকার কারণে মা আমার আল্লাহ এটাই হচ্ছে দীনুল কাইম আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে যে আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারে আবাদত করো না তার হুকুম দিয়ে তোমরা বিচার ফয়সলা করো আল্লাহ তোমার এটাই হচ্ছে আল্লাহর পথ সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না অধিকাংশ লোক তা জানে না অধিকাংশ লোক আমাদের সমাজ অধিকাংশ লোক কি বলল অধিকাংশ লোক কি বলল তা দিয়ে কোরআন বিচার করে না কোরআন বিচার করে কি দিয়ে আল্লাহ তারা কি বললেন তা দিয়ে কোরআন এর জন্য বলছেন সামনে আল্লাহ তারা আরো স্পষ্ট করে বলছেন সুরায় রথ তেরো নম্বর সুরের একচল্লিশ নম্বরে বলছেন আগাম ইয়ারাও আন্না না আতিল আওদানান কুসুহামিনা মিনা ফরাতিহা অল্লাহু ইয়াহকুমু আল্লাহ তাআলা নির্দেশ দেন বিধান দেন ফয়সালা দেন বিচার করেন লা মুআক্কিবা লিহুকমিহি আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আল্লাহর বিধানকে কেউ পশ্চাতে রাখতে পারবে না পিছনে ফেলে দিতে পারবে না ওহুয়া সারিউল হিসাব লা মুআক্কিবা হুকমি আকাবুন আকাবুন অর্থ পিছনে ফেলে দেওয়া তার মানে হচ্ছে আল্লাহ তারা বিধান দান করেন আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে অচল করে দেওয়া আল্লাহর বিধানকে অকার্যকর করে কারণ নেই রাখতে পারে হুকমিহি আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে অস্তাতে রাখার অধিকার কাউকে দেওয়া হয় নাই কোরআন শিবের সুরের আমাদের তেরো নাম্বার সুরের একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহর বিধানকে পশ্চাতে রাখার অধিকার কাউকে দেওয়া হয় নাই সুতরাং যারা পশ্চাতে রেখে আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারপরে তারা আইন তৈরি করে তাদেরকে দেখি কি বলবেন হয়তো আপনি করুন আপনি মুসলিম আপনি সত্যিকার অর্থে কোরআনের প্রতি মানেন থাকেন আল্লাহর প্রতি মানেন থাকেন প্রতারণা করেন মুনাফিকি না করেন পরিষ্কার বলতে আপনাকে যেই ব্যক্তি আল্লাহর আইনকে পশ্চাতে ফেলে দিয়ে পিছনে রেখে দিয়ে যারা করে আল্লাহ দেওয়া হয় নাই এরপরে যারা করে তারা কোন বলে যাবে ফয়সলা দিবেন পরে এরপর আল্লাহ তারা বলছেন নবীকে বলা হচ্ছে নবীকে আপনাকে আমাকে নবীকে পর্যন্ত বলা হচ্ছে যেই নবী আল্লাহ তারা যার সময় বলছেন আপনার আগের পিছের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই নবীকে পর্যন্ত বলা হচ্ছে হে নবী আপনার প্রতি যা ওহি করা হয়েছে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে তা নাজিল করা হচ্ছে আপনি কেবলমাত্র তারই অনুসরণ করবেন না তা অনুসরণ করবে বাবা কিস্তির কি বললো দাদা কিস্তির কি বললো অমুক তরিকায় কি বললো অমুক কাদ্রিয়া তরিকা চিস্তিয়া তরিকা নকশাবন্দ তরিকা মোদার তরিকা অমুক তরিকায় কি বললো আপনি তরিকার অনুসরণ কথা বলা হয়েছে কি বলা হচ্ছে আজকে যারা বলে অমুক বিশ্বাস কম বুঝেন অমুক আলেন কম বুঝেন এদেশে আলেমরা কম বুঝে আমি তাদেরকে পায়ে ধরে বলছি কোরআনের আয়াত পড়ো আল্লাহ তারা নবীকে বলছেন বার্তা দাদার অনুসরণ করা যাবে না অমুকের না রব্বিকা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হচ্ছে আপনি তার অনুসরণ করবেন দুনিয়ার সব যদি বিরুদ্ধে চলে যায় সব যদি আপনার বিরুদ্ধে রেখে যায় তারপর আপনি ওটার অনুসরণ করবেন যা আপনার প্রতি নাজল করা হয়েছে তবে মায়ু হাওয়া তবে মায়ু হাইলাইকা অসবির অটল থাকুন অসবির মানে কি অটল থাকুন সব একদিকে চলে গেছে আপনি সেই জোয়ারে তালে তাল মিলাবেন এটা করবেন না অস্থির হাত্তা ইয়াহকুমাল্লাহ আল্লাহ তারা ফয়সলা করবেন ওদের ফয়সলা আল্লাহ করবেন আপনার তো ভয় নাই অটল থাকেন অহুয়া খাইরুল হাকিমিন তিনি শ্রেষ্ঠ বিচারক শ্রেষ্ঠ মীমাংসাকারী এইভাবে আল্লাহ সুবাহান হুয়া তাআলা ফয়সলা করে তারপরে বলছেন এরপরে তারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচারাচার করবে না তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون فاولئك هم الفاسقون فاولئك هم الظالمون সূরা মায়দার 44 নম্বর আয়াত সূরা মায়দার 21 নম্বর আয়াত সূরা মায়দার 45 নম্বর আয়াত সূরা মায়দার 37 নম্বর আয়াত এখানে পরিষ্কার বলা আছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন এরপর আল্লাহ তারা বলছেন ফাইন তাওয়াল্লাও এরপরে যদি তারা আপনার কথা না মেনে বরং নিজের মন করা চলে আপনি ওদের অনুসরণ করবেন না আল্লাহ রসুলকে বলা হচ্ছে হে নবী ওদের মন গড়া যে তরিকাগুলো আছে এইগুলোর আপনি অনুসরণ করবেন না বরং আপনি আল্লাহর পক্ষ থেকে যা পাচ্ছেন ওটার অনুসরণ করবেন এরপরে জনগণকে বলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা যে তা দিয়ে বিচার ফয়সলা করুন ওয়ালা তাত্তাবি আহওয়া আহম আপনি ওদের মন গড়া খেয়াল খুশি এর অনুসরণ করবেন না ওয়াহাজার হুম ওদেরকে আপনি সাবধান করুন ওদের থেকে সতর্ক থাকবেন তিনুন আইয়াফতিনুনান কান বাউদে মান দাল্লাহু ইলাইকা আপনার প্রতি আল্লাহ তারা যা নাজিল করেছেন এই ব্যাপারে তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে পেস লাগাইয়া দিবে এই জন্য ওদের থেকে সাবধান থাকবেন ওরা বিভিন্নভাবে তাবিল তাবিল করে তারপরে কোরআনে বিকৃত করবে তাও আল্লাহ তারা বলে দিচ্ছেন এরপরে বলছেন ফসবিল হুকমে রব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান ও কাফুরা আপনি অপেক্ষা করুন অটল থাকুন আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে তার অপেক্ষা করুন আল্লাহ তালার হুকুম পালন করতে গিয়ে খবরদার কখনো পাতিষ্ঠ এবং কোনো কাফের আনুগত্য করবেন না সুরায় তাহার এর চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ এবার বলছেন মোমিনদেরকে হে মোমিনগণ যারা আল্লাহকে বিশ্বাস করো দাবি করো সুরায় নেফা এর সাত নম্বর আয়াত ইয়া দিন আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাআত করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা তাদের আনুগত্য করো উলুল আমর বলতে কাকে বলে যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করে তাদের আনুগত্য করো এই আয়াতের কারণে অনেকে বলে দেশের আইন মানা জরুরি এখানে পরিষ্কার বলা আছে আতি উল্লাহ ও আতি উর রসুলা ও উলিল আমরে এখানে আতি নাই তার কারণ হচ্ছে আল্লাহ অনুগত্য করো রাসুল অনুগত্য করো এবং উলুল আমর তথা শাসক দানগত্য করতে হবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্না দিয়ে দেখ পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত তারা উলুল আমর আর যদি তারা সুন্না দেওয়া বিধান দিয়ে রাসুলের সুন্না দিয়ে দেশ পরিচালনা না করে তারা উরুল আমর নয় তারা হচ্ছে উরুল খবর কি নাম উরুল খবর উলুল আমর তারা উলুল আমর নয় উলুল খবর তারা হচ্ছে মাতাল মদের হেফাজতকারী মদের লাইসেন্সকারী এই মদের লাইসেন্স দেয় যারা এদের আনুগত্য করতে মোটেই বড় হয় নাই কাজে যে সমস্ত ওলামা কান্দি বিভ্রান্ত করে দেশের আইন মানা জরুরি হ্যাঁ দেশের আইন মানা জরুরি কখন সে দেশটা কোরআন শূন্য মোতাবেক পরিচালিত হয় কোরআন সুন্নার দেশের সংবিধান হয় তাহলে অবশ্যই মানা জরুরি আর যদি এটা কোরআন সুন্নার পরিপন্থী হয় এই মো আইন মুসলমান মানতে বাধ্য না মুসলমান মানতে পারেই না কোরআন পরিষ্কার করে বলছে আপা হুকমাল জাহিলিয়াতে গুণ তারা কি সেই যুগের বিধান কামনা করে অমান আহসানুল্লাহ হুকমাল্লে কমি ও কিনুন মমিনদের জন্য আল্লাহর চেয়ার উত্তম ফয়সলা এবং উত্তম বিধানটা তার কি আছে আল্লাহর বিধান যেটা এটাই মমিনরা মেনে নিবে এই জন্য কোরআনের আরাকায়াত সুরায় নূর এই সুরার একান্ন নাম্বারে বলছেন ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইদা দুউ ইলাল্লাহি রাসূলিহি মুমিনদের তো কথা হলো এই যখন তাদেরকে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে আহ্বান করা হয় মানে কোরআনের দিকে হাদিসের দিকে আহ্বান করা হয় লিয়াহকুমা বাইনাহুম তাদের মধ্যে কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সলা করার জন্য তখন মুমিনরা বলে সামেনা ও আতানা সামেনা ও আতানা আমরা শুনলাম আর মানলাম আর মোনাফিকরা বলে কি সামেনা ও আতাইনা শুনলাম মানলাম না আল্লাহ বলছেন মুমিনরা বলে সামেনা ও আতানা আল্লাহ বলছেন আউলাই তাহমুল মুফলিহুন এরাই হচ্ছে সফল কাম এরাই হচ্ছে কামিয়াব এই মোমিনদের সম্পর্কে আল্লাহ সফলতার হুকুম দিচ্ছেন এই জন্য আমাদের মনে রাখতে হবে আমি বলছিলাম তাজকিয়া তাজকিয়া হলো শিরিক মুক্ত থাকা আমি এটা ইনশাল্লাহ জুমার পরে আলোচনা হবে বাকিটা যেহেতু জুমার সময় সময় কম যেহেতু তাজকের বিষয়ে আলোচনা হচ্ছে তাজকে মানে আমাদের দেশের লোকেরা মনে করে পীর ধরা তাজকে মানে মনে করে খালি কতগুলো পীর অধিক করা তাজকে মানে হচ্ছে আত্মাকে শুদ্ধ করা কিসের থেকে শুদ্ধ করা শিরিক থেকে নেফাত থেকে বেদাওয়াত থেকে জেনা থেকে এরকম ভাবে চুরি থেকে এরকম ভাবে মনে তার রোগ আছে হাত হাত গিবাদ লোভ লালসা হিংসা বিদ্বেষ মিথ্যা চবলখুরি কৃপণতা অহংকার মন প্রবৃত্তি পূজা করা মূর্খতা রাগ এরকম বার্তা অনুসরণ করা এই সব রোগের থেকে আত্মাকে শুদ্ধ করা এক নাম্বার কিসের থেকে শুদ্ধ করা সিরিকের থেকে সেই সিরিক হোক গরিবের সিরিক মাতার পূজার সিরিক পীর পূজার সিরিক বাপদাদার পূজার সিরিক এরকম মাদার চিন্তা করার সিরিক মাদারে যত রকম প্রার্থনা দাদার সিরিক আর হোক সে ভিআইপি সিরিক যা আমি বললাম যে আল্লাহর পরিবর্তে অন্যদের সার্বভৌম ক্ষমতা মালিক মনে করা আল্লাহর পরিবর্তে মানুষের আইন তৈরি করা আইনকে এই যুগে উপযোগী মনে করা আল্লাহ তাকে অনুপযোগী মনে করা আল্লাহ তাকে বাতিল করে দেওয়া আল্লাহর বিধানকে পত্র দেখে দেওয়া এরকম যারা শিরিক করে এই শিরিকের থেকে আত্মশুদ্ধি করার নাম হচ্ছে কি এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোনো ইলাহা নাই লাইলাহা আবু জাহেলরা বুঝতে অর্থ কি সেজন্য যখন আল্লাহ ঘোষণা করলেন লাহ বলো আবু লাহাব প্রতিবাদ করলো কোরআনে আছে আজ আল হাতা ইলাহা ওয়াহিদা মোহাম্মদকে আমাদের সমস্ত আলিহাদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে দিয়েছে তার মানে সে বুঝতে পেরেছে লাইলা মানে হচ্ছে কোনো শাসক নাই লাইলা মানে কোনো আইন চলবে না লাইলা মানে কোনো মতবাদ চলবে না লাইলা মানে কোনো আনুগত্য চলবে না বাপ রোজ করে চলবে না লাইলাহা আল্লাহ তারা সব বাতিল এটা আবু জাহালরা বুঝতে পেরেছিল বুঝে প্রতিবাদ করেছে কোরআন উল্লেখ করে দিয়েছে আর জাহার আল আলহাদা ইলাহা হাদা শাইউন ওজাব এটা আশ্চর্য কথা আমাদের বুঝতে হবে মুসলমান হলে পরে আমাদের লাইলা আসতে অর্থ বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের লাইলা দ্বারা তার আত্মাকে শুদ্ধ কথা সব পরিষ্কার করতে হবে ইল্লাল্লাহ দ্বারা তারপরে রঙিন করতে হবে লাইলাহাকে ঘষতে হবে সব ওই যে বললাম পুরাতন রং ঘষের মেঝে পরিষ্কার করে তারপরে বিল্ডিং এ নতুন রং করা হয় লাই লাহা দিয়ে সব ইলাকে উৎখাত করে এরকম শাসক ইলা আইন তৈরি করা আল্লাহ যারা বিধান দেওয়ার আল্লাহ এই সব আল্লাহ রবগুলোকে বাতিল করে এরকম মাদারের আল্লাহ খানকার আল্লাহ যত ভঙ্গ আল্লাহ আছে সবগুলোকে উৎখাত করে এরপরে এক আল্লাহকে মানতে হবে তাহলে হবে লাইলাহা আল্লাহ সুবাহ আমাদের সকলকে বুঝার বাংলা তাদের দান করুন